কষ্টে ভরা এই কি যেতে পারি না মাদিনা যেতে পারি না মাদিনা শয়নে সপনে জীবনে মরণে শয়নে সপনে জীবনে মরণে তোমাকে পাবার বাসনা ও আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর সাগর নদী আমি পাড়ি দেব দিতে হয় যদি দুঃখ কষ্ট আমি ভুলে যাব সবই নিরবধি তবু যাব আমি ওই দেশেতে তবু যাব আমি ওই দেশেতে যেথা সোনার মাদিনা হো যেথা প্রাণের মাদিনা হো যেথা সোনার মাদিনা হো যেথা প্রাণের মাদিনা কষ্টে ভরা এই কি যেতে পারি না মাদিনা যেতে পারি না মাদিনা শয়নে সপনে জীবনে মরণে শয়নে সপনে জীবনে মরণে তোমাকে পাবার বাসনা ও তোমাকে পাবার কামনা ও তোমাকে পাবারে বাসনা ও তোমাকে পাবারে কামনা গিয়ে দেব সালাম আমি দেখব রাউজা তোমার বাদার পাচির সব ভেঙে যাব বাধার পাচির সব ভেঙে যাব জিয়ারতে মাদিনা গিয়ে দেব সালাম আমি দেখব যা তোমার বাধার পাচির সব ভেঙে যাব বাধার পাচির সব ভেঙে যাব জিয়ারতে মাদিনা তবু যাব আমি ওই দেশেতে তবু যাব আমি ওই দেশেতে যেথা সোনার মাদিনা ও যেথা প্রাণের মাদিনা ও যেথা সোনার মাদিনা ও যেথা প্রাণের মাদিনা কষ্টে ভরা এই কি যেতে পারি না মাদিনা যেতে পারি না মাদিনা শয়নে স্বপনে জীবনে মরণে শয়নে স্বপনে জীবনে মরণে তোমাকে পাবার বাসনা হো তোমাকে পাবার কামনা হো তোমাকে পাবার বাসনা হো তোমাকে পাবার কামনা হো তোমাকে পাবার বাসনা হো তোমাকে পাবার কামনা ও তোমাকে পাবার বাসনা ও তোমাকে পাবার কামনা